রহমান রহিম সুস্থ সুন্দর সংস্কৃতি মানুষের হৃদয় মনকে আলোকিত করে পরিশুদ্ধ করে সমাজকে করে বাসযোগ্য আর পৃথিবীকে করে শান্তিময় বর্তমানে অপসংস্কৃতির প্রবল স্রোতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছে আমাদের বিশ্বাসের শেকড় সুদীশ্রোতা অপসংস্কৃতি বিরূপ প্রবল স্রোতের মুখে টাইফুন নির্মাণ করতে চায় অনাবিল সৌন্দর্যের অমলিন দিগন্ত এরই ধারাবাহিকতায় বিচিত্র নতুন কথা সুরে বিষয় ব্যঞ্জনায় বিশ্বাসী মানুষের জন্যে ইসলামী সংস্কৃতির বিকাশের লক্ষ্যে টাইফুন শিল্পী গোষ্ঠীর এবারের নিবেদন বারোতম অডিও অ্যালবাম পাহাড়ি ঝর্ণা পাহাড়ি ঝর্ণা পাহাড়ি ঝর্ণা সবুজ দিগন্তের দূর নীলিমায় সবুজ দিগন্তের